এই কথাটিকে আমরা বিষয় হিসেবে নির্ধারণ এজন্যই করেছি যা আসলে মানব চরিত্র হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস মানুষের জীবন এবং মানুষ এবং পশুর মধ্যে পার্থক্য সৃষ্টির জন্য যেটি মানদণ্ড হিসেবে কাজ করে সেটি হলো মানুষের চরিত্র একটি মানুষ যখন চরিত্রহীন হয়ে পড়ে তখন তাকে মানুষ বলা যায় না কোরআন করিম বলছে যে উলাইকা খাল আনাম বালহুম আদল যে চরিত্রহীন মানুষ হচ্ছে পশু চতুর চার পাওয়ালা জন্তুর মতো অথবা তার চেয়ে অধম তো আজকে রমাদানের সাথে আমরা এই জিনিসটাকে এজন্যই পাশাপাশি এনেছি যে রমাদান এসছে আমাদেরকে উত্তম চরিত্রের মানুষ বানাতে তাকোয়া শেখাতে আর তাকোয়া হচ্ছে এমন গুণ যে গুণটি থাকলে একটি মানুষ সর্বোত্তম চরিত্রের অধিকারী হয়ে থাকে সুপ্রিয় দর্শক শ্রোতা নিশ্চয়ই আপনারা যারা আমার কথা শুনছেন তারা সবাই রোজাদার তো রোজাদারদের রোজা পালনের ফলে সওম পালনের ফলে তার মধ্যে যদি চারিত্রিক পরিবর্তন না আসে তাহলে সেটা হবে হতাশার সেটা হবে দুর্ভাগ্যজনক আমরা যারা উপস্থিত আছি আমাদের জীবনে সওম পালনের রমাদানকে রমাদান হিসাবে পালনের যদি বয়স হিসাব করি দেখবেন কেউ ২০ বছর কেউ ৩০ বছর কেউ চল্লিশ বছর কেউ পঞ্চাশ বছর সাওমকে পালন করছেন তা আমরা কি একটু চিন্তা করে দেখছি যে পঞ্চাশ মাস ৩০ মাস চল্লিশ মাস ২০ মাস সমাধান পালন করেছি অথচ আমাদের চরিত্রের কয়টা খারাপ গুণকে দূর করতে পারলাম আমরা কি আমার পরিবারের কাছে আমার সমাজের কাছে আমার দেশের কাছে চরিত্রবান হিসেবে কোনো সার্টিফিকেট পেয়েছি অথচ আমি আপনি যার উম্মাদ তিনি তো আল্লাহর কাছ থেকে সার্টিফিকেট পেয়েছেন তিনি তার বিরোধী সমাজের কাছ থেকে সার্টিফিকেট পেয়েছেন আমাদের প্রিয় নবী সাল্লাহ আলাইস্লাম সম্পর্কে মহান আল্লাহ রবুল আলমিন বলছেন ইন্নাকালা আলা খুলুকে নাজিম জনবী আপনি হচ্ছেন এই সৃষ্টির মধ্যে সর্বোত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত তা আমি আপনি তার অনুসারী উম্মাদ বলে দাবি করার ন্যূনতম যোগ্যতা তো হচ্ছে আমাদের চরিত্রবান হওয়া আবার যে সমাজ তাকে প্রত্যাখ্যান করল যে সমাজ তাকে বের করে দিল যে সমাজ তাকে হত্যা করতে উদ্যত হলো সেই সমাজের মানুষেরা কিন্তু তাকে আলামিন আসাদিকের বাইরে বলতে পারেননি তার চরিত্রের উপরে কোনো কালিমা লেপন করতে পারেনি আজও পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ এই যে দেড় হাজার বছর প্রায় হয়ে গেল মুসলিম অমুসলিম নির্বিশেষে যত কথাই বলুক নবী জীবনের চরিত্রের উপরে নবী সাল্লাহ আসলামের পবিত্রতম চরিত্র নিয়ে একটা কথা বলতে পারেনি অথচ আমি আপনি যারা কোনো পেশায় নিয়োজিত আছি অথবা পেশায় নেই আলহামদুলিল্লাহ পেশায় যারা নিয়োজিত আছি তাদের পার্সোনাল ফাইলে কিন্তু চারিত্রিক সার্টিফিকেট আছে এবং এই সার্টিফিকেট যিনি দেন যিনি বহন করেন তাদের সবার কাছেই প্রশ্ন আমি সহ যা আমি কি আমার সন্তানের কাছে এই উপযুক্ততা অর্জন করেছে যে বাবা তুমি বড় হবে আমার চরিত্রের মতো হবে আমি কি আমার স্ত্রীর কাছে চরিত্রবান স্বামী হিসাবে নিজেকে উপস্থাপন করতে পেরেছি আমি কি আমার সন্তানের কাছে চরিত্রবান বাবা হিসাবে নিজের পরিচয় দিতে পেরেছি আমি কি আমার সমাজের কাছে চরিত্রবান মানুষ হিসাবে কি প্রতিবেশীর কাছে চরিত্রবান প্রতিবেশী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছি কাগজ আমাদের আছে আমি সহ যারা শুনছি আমাদের যারা কর্মজীবনে পেশা জীবনে আছি তাদের সবার দেখবেন ফাইলে চারিত্রিক সার্টিফিকেট আছে আমরা অনেকেই চরিত্রের সার্টিফিকেট দিয়ে থাকি এবং সেটা গ্রহণযোগ্য হয় কিন্তু যিনি দিচ্ছি যিনি নিচ্ছি তার জীবনের চরিত্র গুণ চরিত্র মাধুর্য মিলিয়ে নিতে হবে যে আসলে ঠিক আছে বা নাই আমাদের চরিত্রের জন্য ইসলাম সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে যেটা আমি এতক্ষণ আপনাদের সামনে বলতে চেষ্টা করেছি এখন নবী সাল্লাহ আলাইস্লাম বলেছেন এটা সহি বুখারির ছ নম্বর হাদিস যে তোমাদের মধ্যে উত্তম যে চরিত্রের দিক থেকে উত্তম অন্য একটি হাদিস তিরমিজি মধ্যে এসছে সোনান তিরমিজির মধ্যে যে সবচেয়ে অধিকারে যে জিনিসটি লোকদেরকে জান্নাতে প্রবেশ করাবে তা হলো আল্লাহ ভীতি আল্লাহ ভীতি অর্থাৎ তাকোয়া এবং উত্তম চরিত্র তাহলে জান্নাতে যাবার জন্য সার্টিফিকেট হচ্ছে চরিত্র তারপরে মানুষের মধ্যে উত্তম হবার জন্য সার্টিফিকেট চরিত্র নবী সাল্লাহ আসলামকে মানুষেরা জিজ্ঞেস করলো লেমা বইস্তা আপনাকে কেন পাঠানো হয়েছে আপনি কেন এসছেন নবী সাল্লাহ আসলাম উত্তর দিয়েছেন আমি বইস্তু লিউতমিমা মাকারিমাল আখলাক আমি এসছি চারিত্রিক পূর্ণতা বিধানের জন্য আসছি অর্থাৎ নবী সাল্লা সাল্লামের আগমন হচ্ছে ইন্নামা বইস্তুল ইউতাম্মিমা সালেহাল আখলাক কোথায় ভাবে এসছে এটা মুস্তাদে আহমদে এসছে তো নবী সাল্লাহ আসলামের আগমনের বিশেষ উদ্দেশ্যই ছিল যে মানব চরিত্রকে পরিপূর্ণতা বিধান মানব চরিত্রের পরিপূর্ণতা প্রদানের জন্য আর তিনি নিজে পরিপূর্ণ চরিত্রের অধিকারী হিসেবে এসছেন তার সার্টিফিকেটটা মহান রবের পক্ষ থেকে দেওয়া সুপ্রিয় দর্শক শ্রোতা চরিত্র গঠনের গুরুত্ব নিয়ে আমাদের কোনো কথা নেই তবে আমাদের মনে রাখা দরকার যে আমাদের চরিত্রের রোল মডেল কে হবে আমরা কার মতো হব আজকে দেখেন আমাদের সমাজে অনেকেই চুল রাখেন বিশেষ কোনো মানুষের মতো করে বক্তৃতা দেন বিশেষ কোনো মানুষের স্টাইলে ঢঙে তারপরে খাদ্যাভ্যাস করেন বিশেষ কারো ধরনের অর্থাৎ আমাদের পোশাকের মডেল আছে চুল কাটার মডেল আছে খাবারের মডেল আছে হাসার মডেল আছে কথা বলার বক্তৃতার মডেল আছে অর্থাৎ আমরা ইচ্ছা অনিচ্ছায় কাউকে না কাউকে অনুসরণ করে থাকি মানুষের জীবনে এই অনুসরণটার প্রয়োজনীয়তা বিধান প্রয়োজনীয়তা আছে জন্যে আল্লাহ রবুল্লা আলমিন শুরুতেই বলে দিয়েছেন যে তোমাদের চরিত্রের মডেল হবে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কোরআনের ভাষ্য হচ্ছে লাকদ খান আলাকুম ফি রসুল্লাহ উসওয়াতুন হাসানা যে মানুষেরা অবশ্যই তোমাদের জীবনের সর্বোত্তম চরিত্রের নমুনা দৃষ্টান্ত হচ্ছেন আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাহলে মুসলিম হিসাবে আমার চুলটা কেমন কাটব মেসির মতো এখানে এই যে টান দিয়ে আমার পোশাকটা কার মতো হবে নবী সাল্লাহ আলাইসাল্লামের স্ত্রী মা আয়েশা খাদিজা রাদি আল্লাহ তালহা বা অন্যান্য স্ত্রীরা যেভাবে পোশাক পরেছেন সেইরম পোশাক হবে না বিভিন্ন মডেলদের তৈরি তারকাদের তৈরি আপনার পোশাক আমি পরব আমার সন্তানকে পরাবো আমি কিনে দেব আমি উপহার দেব কোনটা আজকে এই যে সামনে ঈদ আসছে আমরা নতুন পোশাক কিনবো নতুন পোশাক পরব নতুন পোশাক উপহার দেব কিন্তু আমি আপনি যে যদি বলি যে নবী সাল্লাহ সাল্লাম বা ইসলাম যে ড্রেস কোড দিয়েছে সেই ড্রেস কোডের আলোকে আমাকে একটা সুন্দর পোশাক দেন আপনি কটা খুঁজে পাবেন আমি আপনি সবাই জানি হ্যাঁ পোশাক বিক্রেতাকে দোষ দেওয়া যাবে না কারণ আমি আপনি ওটা আমাদের কাজ মনে করি নাই আমাদের কাজ মনে করেছে কি পরেশগার মানুষ মানে দুনিয়ার কোনো কিছুতে থাকবেন না ঘাড় নিচু করে মসজিদে যাবেন আসবেন পাঁচ ওয়াক নামাজ পড়বেন তাসবি করবেন বড় একশো দানা দুশো দানার তাসবি পড়বেন নানা রকমেরই করবেন সময় পেলে হজ করবেন অমরা করবেন এগুলো করবেন কিন্তু দুনিয়ার জীবনে যে পোশাক দরকার আছে এটা আপনি আমি আপনি প্রয়োজনে মনে করি না সেখানে চেষ্টাও করি না কোনো অ্যাক্টিভিটি দেওয়ার দোষারোপ দরকার নেই আসুন নবী সাল্লাহ আলাইসলামকে চরিত্র গঠনের নমুনা হিসাবে আদর্শ হিসাবে রোল মডেল হিসাবে আমরা গ্রহণ করি যদি গ্রহণ করি তাহলে আমাদের কি করতে হবে আমাদেরকে তার মতো করে কথা বলতে চেষ্টা করতে হবে আমরা যদি আমাদের চরিত্র গঠন করতে চাই তাহলে চরিত্রের অংশ হচ্ছে কথা বলা চরিত্রের অংশ হচ্ছে আচার আচরণ চরিত্রের অংশ হচ্ছে পোশাক পরিচ্ছদ চরিত্রের অংশ হচ্ছে লেনদেন অর্থাৎ জীবনের যত কাজ আমরা করে থাকি এই সব কাজগুলো মিলেই কিন্তু আমাদের চরিত্র বা আখলাখ গঠিত হয়ে থাকে তো এই কাজগুলো কার মতো করব। আমরা লেনদেন করব নবী সাল্লাহ আসলামের মতো আমরা পোশাক পরব নবী সাল্লাহ আসলামের বলা মানে নির্দেশনা অনুযায়ী আমরা কথা বলবো তিনি যেভাবে কথা বলতে বলেছেন আমরা মানুষের সাথে আচরণ করব তিনি যেভাবে মানুষের সাথে আচরণ করেছেন কিন্তু আমরা কি তা করছি আজকে রোজাদাররা আজকে মুসলমানেরা যদি সিদ্ধান্ত নিত যে আমি নবী সাল্লাহ আলাইস্লামের মতো লেনদেন করব। তাহলে কি ব্যাংকগুলো এইভাবে হাজার হাজার কোটি টাকা ঋণের দায়ে খেলাপি হয় বসে যায় আজকে মানুষ যদি নবী সাল্লাহামের আসলামের মতো ওয়াদার পালনের প্রতিশ্রুতি নিতেন তাহলে আজকে সমাজে মারামারি কেসকাছারির অবস্থা কেমন হয় আজকে যদি নবী সাল্লাহ দেখানো পথে বলা পথে যদি মুসলমানেরা পোশাক পরত শুধু মেয়েরা না ছেলেরাও যদি পোশাক পরত তাহলে কি আজকে এই অশ্লীলতা ব্যাহাপনার এইরম প্রচার প্রসার হয় আজকে আমরা আমাদের মায়েদেরকে মেয়েদেরকে বোনদেরকে সন্তানদেরকে নিরাপত্তা দিতে পাচ্ছি না কারা নিরাপত্তাহীন করছে এর জন্য কারা দায়ী একজন আর একজনকে দুষছেন কিন্তু যদি আমাদের জীবনের আচরণ আমাদের পোশাক পরিচ্ছদ আমাদের খাদ্য গ্রহণ পোশাক পরিচ্ছদ পরিধান পরিবার সমাজ জীবনে লেনদেন আচরণকে নবীজীবন থেকে নিতাম এই সকল ক্ষেত্রে যদি নবীজীবনের আদর্শকে গ্রহণ করতাম তাকে রোল মডেল করতাম আমাদের চারিত্রিক সনদগুলো যদি ওই আলোকে হতো আমাদের চারিত্রিক সনদ ইস্যু এবং চারিত্রিক সনদ প্রাপ্তির মানদণ্ড যদি ওটা হতো তাহলে কখনোই আমরা ধোকার শিকার হতাম না তারপরে প্রতারণার শিকার হতাম না আমাদের ব্যক্তি পরিবার ও সমাজ জীবন সুন্দর এবং শান্তিময় হতো আজকে আমরা খোঁজ জানি না বা খোঁজ জানি বহু পরিবারের অশান্তির মূল কারণ হচ্ছে চারিত্রিক বিষয়ে স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না বাবা মা সন্তানকে বিশ্বাস করে না সন্তান বাবা মাকে বিশ্বাস করে না আজকে বাবা মা হিসাবে আমরা আমাদের সন্তানের কাছে কেন বলতে পারি না যে তোমার চরিত্রবান হতে হবে আমার মতো বাবা বলবে যে বাবা তুমি আমার মতো চরিত্রবান হও মা বলবে যে বাবা তুমি আমার মতো চরিত্রবান হও এই সাহস কজন বাবা মার আছে আলহামদুলিল্লাহ যাদের আছে তারা ভাগ্যবান আর যাদের নেই তারা তো চরম দুর্ভাগা সেই জন্য আসুন রমাদান মাস চরিত্র গঠনের মাস তাকোয়া অর্জনের মাস আর তাকোয়া হচ্ছে চরিত্র গঠনের সর্বোত্তম সর্বপ্রধান উপাদান এই উপাদান অর্জনের মহা সুযোগ সুবর্ণ সুযোগ হচ্ছে রমাদান আমরা রমাদানকে ইবাদতের বসন্ত হিসাবে জানি রমাদানে মানব মনে ইবাদতের প্রতি একটি আগ্রহ যেমন বিশেষ আগ্রহ থাকে তেমনই প্রকৃতি এবং পরিবেশেও আল্লাহর বিশেষ অনুগ্রহ থাকে যেটা আমরা হাদিস থেকে জানতে পেরেছি সুপ্রিয় দর্শক শ্রোতা এই রহমত ধন্য মাসে এই পবিত্র মাসটিতে আসুন আমরা রমাদানের চেতনার মাধ্যমে তাকোয়ার গুণ অর্জন করি আর তাকোয়ার গুণ অর্জনের অন্যতম শর্ত হচ্ছে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে রোল মডেল হিসেবে গ্রহণ করা যেমন চরিত্র গঠনের যদি উপাদান বলি লজ্জা চরিত্র গঠনের একটি অন্যতম উপাদান নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে আল ইমান ও বেদ সিদ্ধ না শোবাহ ওয়াল হায়া ও শোবাত মিনাল ইমান সহিবুখারির প্রথম খণ্ডে এগারো নম্বর হাদিস শুরুর দিকে জীবনের সত্তরটি শাখা রয়েছে লজ্জে মানের একটি অন্যতম শাখা অন্যত্র বলেছেন যে আল হায়া ও লায়াতি ইল্লা বেখাইর যে লজ্জা কল্যাণ ছাড়া আর কিচ্ছু দেয় না তো মানব চরিত্রের অন্যতম একটি গুণ হচ্ছে লজ্জা আমরা এই রমাদান মাসে লজ্জাহীন না হওয়ার মানে লজ্জাশীলতা অর্জনের যে মানসিক একটা অবস্থান রাখি মেনে চলতে চেষ্টা করি এই অভ্যাসটাকেই যদি আর বাকি এগারো মাস কন্টিনিউ করি তাহলে আমাদের চরিত্রের অন্যতম একটা গুণ অর্জন করা সম্ভব হয় আমরা নিজেদেরকে সমাজ পরিবারে লজ্জাহীন মানুষ হিসাবে পরিচয় আর দিতে চাই না আমরা রমাদানে সেই প্রতিশ্রুতি নেই যে না মানুষ যেন কমপক্ষে আমাকে বলে যে লোকটার মধ্যে লজ্জা আছে এই মানুষটির মধ্যে লজ্জার গুণ আছে আমরা যেন লজ্জাহীন নির্লজ্জ না হই চরিত্র গঠনের আরেকটি অন্যতম উপাদান হচ্ছে ধৈর্য কষ্ট সহিষ্ণুতা আল্লাহ তালা কোরআন কারিমে পরিষ্কার বলছেন ইয়া ইহল্লাদিনা আমানুস্তাইনু বিশ্বরিয়া সালা যে মানুষেরা তোমরা সবর এবং সালার মাধ্যমে আমাকে আমার কাছে সাহায্য চাও নিশ্চয় যারা ধৈর্যশীল তাদের সাথে আল্লাহ আছেন আমরা অধৈর্য হয়ে পড়ি আমরা মানে একটা খুব স্লোগান আছে ইদানিং আমরা বলতেছি কিন্তু সেটাকে আমি বলি নেগেটিভলি বলা সেটা কি আমরা বলি যে রেগে গেলেন তো হেরে গেলেন তো রাগ তো নেগেটিভ কাজ এটা আমাদের ভালো কথা এই কথাটা ভালো এবং আমরা মেনে চলতে পারলে আরও ভালো এই কথাটাকে যদি আমি ইসলামের ধাঁচে বলি আমি বলছি না ওটা অন ইসলামিক কিন্তু ইসলামের ধাঁচে যদি বলি তাহলে আমি এরম বলতে পারি যে যদি ধৈর্য ধারণ করলেন তো জিতে গেলেন অর্থাৎ রাগ আসে অধৈর্য থেকে যে মানুষটি ধৈর্যশীল সে মানুষটা কখনো রাখবে না আর কোরআনই পরিভাষা হচ্ছে সবর বা ধৈর্য তো ধৈর্য হচ্ছে চরিত্র গঠনের একটি অন্যতম উপাদান আমাদের বহু গোলমাল মারামারি মানে সম্পর্কের ঘাটতি হয়ে থাকে অধৈর্য হওয়ার কারণে অথচ নবী সাল্লাহ আলাইস্লামের জীবনের এটি অন্যতম চরিত্র ছিল গুণাবলী ছিল তিনি ছিলেন ধৈর্যশীল আমরা পূর্ববর্তী নবীদের মধ্যেও এই ধৈর্যের যোগ্যতা আমরা দেখেছি ধৈর্য হচ্ছে এই জন্য মানব চরিত্রের উচ্চতম গুণাবলীর একটি চরিত্রের মানব উত্তম চরিত্রের আরেকটি হচ্ছে তাওয়াক্কুল আল্লাহর প্রতি নির্ভরতা আল্লাহ তালা বলছেন ফাতাওয়াক্কাল আল্লাহ ইন্নাল্লাহ ইহেবুল মোতাওয়াক্কিলিন সুরে আল ইমরানের একশো উনষাট নম্বর আয়াত এ ব্যাপারে আরও আয়াত আছে আমরা আমাদের জীবনে উৎকণ্ঠা উদ্বেগ আমাদেরকে সবসময় তাড়া করে ফেল অনাস্থাহীনতা তারা করে ফেলে অথচ আমরা যদি আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে আল্লাহর প্রতি তা অক্কল করতে শিখতাম তাহলে আমাদের অনেক উদ্বেগ অনেক উৎকণ্ঠা কমে যেত সুপ্রিয় দর্শক শ্রোতা এটা আল্লাহর প্রতি বিশ্বাসের গভীরতা থেকে আসে এমনি আপনি আল্লাহর প্রতি অক্কল করতে পারবেন না আপনার প্রতি যখন বিশ্বাস থাকবে আপনার মধ্যে যে আল্লাহ সবকিছু পারেন সকল কল্যাণকামিতা আল্লাহর পক্ষ থেকে এসে থাকে আল্লাহ আমার জীবনের জীবনের মালিক মৃত্যুর মালিক সকল কল্যাণের মালিক সকল অকল্যাণ দূর করার মালিক তখন আপনার পক্ষে আল্লাহর কাছে তাওকল করা সম্ভব হবে নবী সাল্লাম শিখিয়েছেন তোমার একটি জুতার ফিতার প্রয়োজন হলো আল্লাহর কাছে চাও তবে বসে থেকে না চেষ্টা করো আর চাও সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আমাদের জীবনের সর্বক্ষেত্রে চেষ্টার পরে আমার পক্ষের চেষ্টার পরে আল্লাহর প্রতি নির্ভর করতে পারলে এটি উত্তম চরিত্রের একটি অন্যতম গণাবলী আমরা অর্জন করতে পারবো কল্যাণকামিতা নিজের কল্যাণ আমরা চাই অনেক সময় নিজেরটাও চাই না কিভাবে চাই না যে সিগারেট যারা ধূমপান করেন দেখবেন ওর লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তারপরেও খাচ্ছি আবার খাই তো খাই নিজের বাচ্চাকে দিয়ে কিনা এনে খাই বাড়ির ছোট কাজের লোকটাকে দিয়ে কিনা এনে খাই অথচ আমি পড়ছি আমি জানি এটা ক্ষতিকর তার মানে এক্ষেত্রে আমি নিজের অকল্যাণ নিজে করছি নিজের কল্যাণকামিতা নেই একটি ফরজকে নিয়মিত পরিহার করছি নামাজে ডাকা হচ্ছে আমরা যাচ্ছি না তার মানে কি আমি নিজেকে অকল্যাণের দিকে যাচ্ছি অর্থাৎ কল্যাণকে আমার নিজের কল্যাণ আমি নিজে চাচ্ছি না পাশাপাশি অন্যের অকল্যাণ আমরা প্রত্যাশা করি অন্যের ক্ষতি হোক সেটা চাই ক্ষতি করার জন্য চিন্তা করি চেষ্টা করি এটি উত্তম চরিত্রের গুণাবলী না নিজের এবং অন্যের কল্যাণকামী হওয়ার মতো যোগ্যতা মানসিকতা অর্জন করাটা হলো উত্তম চরিত্রের একটি অন্যতম গুণ এবং এটি জান্নাত পাবার অন্যতম দিক ন্যায় বিচার নিরপেক্ষতা দয়া ভালোবাসা মানুষের প্রতি এহসান করা ইনসাফ করা সত্যবাদিতা এই সবগুলো হলো মানব চরিত্রের উত্তম চরিত্র গঠনের গুণাবলী এবং পৃথিবীতে মানুষকে মানুষ হবার জন্য উত্তম চরিত্র অর্জনের জন্য সকল গুণাবলীর সর্বোচ্চ সমাহার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের মধ্যে ঘটেছিল রমাদান এসছে আমাদেরকে সেই গুণাবলী সম্পন্ন মানুষ করতে আসুন রমাদানে আমরা উত্তম চরিত্রের গুণাবলী অর্জন করি এবং ভালো মানুষ হিসেবে নিজেকে তৈরি করি এই প্রত্যাশা রেখেই আজকে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত